আব্বাদ ইবনু তামিম রহমতুল্লাহ আলহি তার চাচা হতে বর্ণনা করেন তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম যেদিন বৃষ্টির দোয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন আমি তা দেখেছি বর্ণনাকারী বলেন তিনি লোকদের দিকে তার পিঠ ফেরালেন এবং কিবলামুখী হয়ে দোয়া করলেন অতপর তিনি তার চাদর উল্টে দিলেন আমাদের নিয়ে দোরাকাত সালাত আদায় করলেন তিনি উভয় রাকাতে সশব্দে কিরাত পাঠ করেন